শুনলেন শিল্পী সুরকার মশিউর রহমানের তৃতীয় অডিও অ্যালবাম কিসের ব্যথা বাজে যাদের গান গেয়েছেন কবি মতিউর রহমান মল্লিক মরহুম কবি গোলাম মোহাম্মদ আবু তাহের বেলাল নয়ন ইসলাম ও কে এম মনির হুসাইন সুর করেছেন মশিউর রহমান শিল্পীর সাথে আরও যারা কণ্ঠ দিয়েছেন তাওহিদুল ইসলাম আব্দুল লতিফ সালাউদ্দিন সুমন জুবাইর হুসাইন ও এস এম শামীমুল হক